ইন আলহামদুলিল্লাহ ওসলাতাম আলা রসুলিল্লাহ আম্মা বাদ সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আমি প্রায় এমন সব বিষয়ের আলোচনা নিয়ে উপস্থিত হই যা অন্তরকে ভারী করে মনগুলোকে দুঃখ ভারাক্রান্ত করে কি করব বলুন আজ আমরা এমন এক সময় অতিক্রম করছি যখন এই বিষয়গুলোই বারবার সামনে আসে মুসলিম উম্মা আজ নির্যাতিত রক্তাক্ত চতুর্দিক থেকে ছুটে আসছে একের পর এক দুঃসংবাদ কান পাতলেই শোনা যাচ্ছে উম্মার নারী শিশুদের আর্তনাদ যখন আমি এই কথাগুলো বলছি তখন আমাদের দিল্লি জ্বলছে মালাউন গরু পূজারীরা আমাদের মুসলিম ভাইদের হত্যা করছে জ্বালিয়ে দিচ্ছে কুপিয়ে কুপিয়ে মারছে মসজিদ ধ্বংস করছে বোনদের ধর্ষণ করছে আজও চোখগুলো অশ্রুসিক্ত হৃদয়গুলো বেদনার্থ কিন্তু আজ আমি আপনাদের কোনো দুঃখের খবর শোনাতে আসিনি আজ আমি এসেছি সুসংবাদ দিতে আজ আমি এসেছি আশার গল্প শোনাতে আজ আমি এসেছি বিজয়ের কথা বলতে হে উম্মাতে মোহাম্মাদি বিজয়ের সুসংবাদ গ্রহণ করুন যুগের হুবাল আমেরিকা বিশ্বকুফের জোটের মাথা আমেরিকা জায়োনিস্ট ও ক্রুসেডার অক্ষের প্রধান আমেরিকা বিশ্বজুড়ে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করা আমেরিকা সারা পৃথিবীতে কোটি কোটি মুসলিমকে হত্যা করা আমেরিকা আজ আফগানিস্তানে পরাজয় বরণ করেছে উনিশ বছরের যুদ্ধের পর খোরাসানের মহাকাব্যিক জিহাদের ভূমি থেকে ল্যাজ গুটিয়ে পালাচ্ছে কথিত সুপার পাওয়ার আমেরিকা সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে অদ্যত্ত নিয়ে আসা আমেরিকা পরাজিত হয়েছে ক্লাসিনকোপ হাতে যুদ্ধ করা মুসলিমদের কাছে মোহান আল্লাহ তালা বলেন ওলায়াং সুরান্নাল্লাহু মাইয়াং সুরুহ ইন্নাল্লাহ কাবিজ্জুন আজিজ আল্লাহ নিশ্চয়ই তাদেরকে সাহায্য করবেন যারা আল্লাহকে সাহায্য করে নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী মহাশক্তিধর এবং তিনি আরও বলেছেন আজিজ আল্লাহ লিখে দিয়েছেন আমি এবং আমার রাসুলগণ অবশ্যই বিজয়ী হব নিশ্চয়ই আল্লাহ শক্তিধর মহাপরাক্রমশালী নিশ্চয়ই আল্লাহর প্রতিশ্রুতি সত্য নিশ্চয়ই আমাদের রবের প্রতিশ্রুতি সত্য কিন্তু আমরা আমাদের দুর্বলতার কারণে সত্যের উপর অটল থাকতে চাই না আমাদের কাপুরুষতার কারণে আমরা আল্লাহর হুকুমের উপর আমল করতে চাই না আল্লাহর দিনের জন্য কুরবানি করতে চাই না কিন্তু যারা আল্লাহর দিনের উপর আপসহীন থাকে যারা মাল আল্লাহর রাস্তায় বিলিয়ে দেয় তারা এই প্রতিশ্রুতির বাস্তবতা অনুধাবন করে হে উম্মা সুসংবাদ গ্রহণ করুন নব্বইয়ের দশকে রাশিয়ার পর এবার আমেরিকাও পরাজিত হল খোরাসানের মাটিতে তিরিশ বছরের ব্যবধানে দুটি সুপার পাওয়ার পরাজিত হল আল্লাহর উপর ভরসা করা মুজাহিদিনের কাছে আজকের এই বিজয়ের মাধ্যমে প্রমাণিত হল যারা আল্লাহর উপর একনিষ্ঠভাবে ভরসা করে এবং আল্লাহর নাসিল করা শরিয়ার হুকুম পালন করে তাদের জন্য আল্লাহ যথেষ্ট এই বিজয় প্রমাণ করে যে কেউ অপ্রতিদ্বন্দ্বী নয় কেউ অপরাজয় নয় কেউ অজেয় নয় এক আল্লাহ ছাড়া আজ জাতির মতো আমেরিকাও গর্ব করে বলেছিল মান আসাদ্দুমিন্না কুয়া কে আমাদের চেয়ে অধিক শক্তিধর আল্লাহ তালা বলেছিলেন তারা কি চিন্তা করে দেখেনি যে আল্লাহ যিনি তাদেরকে সৃষ্টি করেছেন তিনি তাদের চেয়েও অধিক শক্তিধর এ বিজয় প্রমাণ করে রাসুল সাল্লাহ আলী হোসাল্লামের নির্দেশিত পথ অনুসরণ করলে আজও বিজয় আসবে এ বিজয় প্রমাণ করে সারা পৃথিবীর সম্মিলিত কুফরি শক্তি আল্লাহর উপর ভরসা করা মুজাহিদিনের সামনে আল্লাহর ইচ্ছায় তুচ্ছ এ বিজয় প্রমাণ করে drone Hellfire missile B fifteen Apache Humvee আর সর্বাধুনিক প্রযুক্তি দিয়ে বিজয় আসে না বিজয় তো আসে আল্লাহর পক্ষ থেকে তিনি যাকে ইচ্ছা তাকেই বিজয় দেন যুদ্ধ ঘোষণার সময় আমেরিকা বলেছিল তারা আফগানিস্তানকে শেষ করে দিবে বুশ বলেছিল মুজাহিদিন পালনের কোনো রাস্তা নাকি খুঁজে পাবে না তখন আমিরুল মিনিন মোল্লা অমর রাহিমাহুল্লাহ উচ্চারণ করেছিলেন এক ঐতিহাসিক বক্তব্য তিনি বলেছিলেন আমি দুটি প্রতিশ্রুতি বিবেচনা করে দেখছি একটি হলো আল্লাহর প্রতিশ্রুতি অপরটি হলো বুশের প্রতিশ্রুতি আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন বলেছেন যে তার জমিন বিস্তৃত যদি কেউ আল্লাহর রাস্তায় থাকে তাহলে সে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকতে পারবে যে কোনো জায়গায় আল্লাহ তাকে নিরাপত্তা দিবেন বুশ প্রতিশ্রুতি দিয়েছে পৃথিবীর কোথাও নাকি আমি আমেরিকার হাত থেকে নিরাপদ না একদিকে আল্লাহর প্রতিশ্রুতি আরেকদিকে বুশের প্রতিশ্রুতি আমরা দেখব কার প্রতিশ্রুতি সত্য হয় এই ছিল মোল্লা মোহাম্মদ অমর রাহিমাহুল্লাহের ইমানদীপ্ত বক্তব্য আলহামদুলিল্লাহ আমরা আজ দেখছি আল্লাহর প্রতিশ্রুতি সত্য বুশের প্রতিশ্রুতি মিথ্যা বিজয় দেওয়ার মালিক আল্লাহ সম্মান দেওয়ার মালিক আল্লাহ মর্যাদা দেওয়ার মালিক আল্লাহ তামকিন দেয়ার মালিক আল্লাহ সমগ্র সৃষ্টির মালিক আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ তাআলা বলেন কাতাবাফি কলুবিহিমুল ইমান ওয়া আজ্জাদাহুম বিরুহিম মিন ওয়া ইউদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিন ফিহা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন উলাইকা হিযবুল্লাহ আলা ইন্না হিযবাল্লাহি হুমুল মুফলিহুন তাদের অন্তরে আল্লাহ ঈমান লিখে দিয়েছেন এবং তাদেরকে শক্তিশালী করেছেন তার অদৃশ্য শক্তি দ্বারা তিনি তাদেরকে জান্নাতে দাখিল করবেন যার তলদেশে নদী প্রবাহিত তারা তথায় চিরকাল থাকবে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট তারাই আল্লাহর দল জেনে রাখো আল্লাহর দলই সফল কাম হবে হে উম্মা সুসংবাদ গ্রহণ করুন খোরাসানের মাটিতে যুগের হুবাল আমেরিকা পরাজিত হয়েছে এটা হচ্ছে সেই খোরাসানের মাটি যে মাটি থেকে আমেরিকার বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিয়েছিলেন ঘুমন্ত উম্মার বুকে কিতালের স্ফুলিঙ্গ জ্বালিয়েছিলেন সারা বিশ্বের সামনে আমেরিকার দম্ভ ভেঙে দিয়েছিলেন মুসলিম উম্মার গর্ব জিহাদের সিপাহ সালার শেখ ওসামা বিন লাদেন রাহিমাহুল্লাহ এই সেই মাটি যেই মাটিতে তিনি গড়ে তুলেছিলেন খোরাসানের কালো পতাকাবাহী দল যেই বাহিনী ইনশা আল্লাহ একদিন আল আকসাকে মুক্ত করে ছাড়বে এই সেই পবিত্র মাটি যেই মাটিতে দাঁড়িয়ে তিনি দৃঢ়কণ্ঠে শপথ করেছিলেন উকসিমুবিল্লাহিল আজিম রফা রাফা আস-সামাআ বিলা তাহলাম আমরিকা ولا من يعيش في أمريكا بالأمن قبل أن نعيشه واقعا في فلسطين وقبل أن تخرج جميع الجيوش الكافرة من أرض محمد صلى الله عليه وسلم সেই মহামান্বিত রবের কসম যিনি খুঁটি ব্যতীত স্থাপন করেছেন সুউচ্চ আসমান যতদিন আমরা সত্যিকার অর্থে ফিলিস্তিনে শান্তিতে জীবনযাপন করতে না পারি এবং যতদিন মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লামের পবিত্র ভূমি থেকে সকল কাফির সৈন্য বের হয়ে না যায় ততদিন আমেরিকা কিংবা আমেরিকা আমেরিকার কোনো বাসিন্দা শান্তিতে বেঁচে থাকার স্বপ্নও দেখতে পারে না সে যুদ্ধ আজও চালু আছে সেই প্রতিশ্রুতি আজও বলবৎ আছে আল্লাহ শেখ হুসামা বিন লাদেন রাহিমউল্লাহকে সম্মানিত করেছেন এবং তার শত্রুদের করেছেন লাঞ্ছিত জিহাদের যে ডাক তিনি খোরাসানের মাটিতে দিয়েছিলেন তা আজ পৌঁছে গেছে পৃথিবীর চারো কোনায় যেখানে আমেরিকার আক্রমণের আগে মুজাহিদিনের অবস্থান শুধু আফগানিস্তানে ছিল সেখানে আজ মুজাহিদিন ছড়িয়ে পড়েছেন পৃথিবীর নানান প্রান্তে হে উম্মা সুসংবাদ নিন এবং প্রস্তুতি নিন যুদ্ধের একটি পর্যায়ে মাত্র শেষ হয়েছে কিন্তু যুদ্ধ আরও বাকি আছে ইয়াহুদিদের হাত থেকে আলাক্সা মুক্ত না হওয়া পর্যন্ত মুশরিকদের হাত থেকে কাশ্মীর আর হিন্দের ভূমি মুক্ত না হওয়া পর্যন্ত যুগের হুবাল আমেরিকা আর তার ক্রুসেডার জোট সম্পূর্ণভাবে পরাজিত হওয়ার আগে এই যুদ্ধ শেষ হবে না এবং বিজনিল্লাহ নিল্লাহ এই যুদ্ধে বিজয় আমাদেরই হবে কি কথাগুলো অবিশ্বাস্য লাগছে আজ থেকে আঠারো বছর আগে খোরাসানে আমেরিকা যে পরাজিত হবে সেটাও অনেকের কাছে অবিশ্বাস্য লেগেছিল অনেকে মুজাহিদিনকে ঠাট্টা করেছিল অনেকে যুদ্ধের গতিপথ থেকে নিজেদের আকিদা মানহাজ বদলে ফেলেছিল অনেকে স্লোগান পাল্টে ফেলেছিল অনেকে লেবাস পাল্টে ফেলেছিল অনেকে আল্লাহর প্রতি আনুগত্যের বদলে তাগুতের প্রতি আনুগত্যকে বেছে নিয়েছিল কিন্তু যা এক সময় অবিশ্বাস্য মনে হয়েছিল তাই আজকের বাস্তবতা কাল যা অবিশ্বাস্য ছিল আজ তা বাস্তবতা আর আজ যা অবিশ্বাস্য মনে হচ্ছে আগামীতে তাই বাস্তবতায় পরিণত হবে ইনশাআল্লাহ কাশ্মীর মুক্ত হবে হিন্দের মুষ্টিকদের গলায় শেকল পরানো হবে বাবরি মসজিদ পুনর্নির্মাণ হবে মুসলিমদের প্রতি ফোটা রক্তের প্রতিশোধ নেওয়া হবে আলাক্সা মুক্ত হবে জেরুজালেমে কালেমার পতাকা উঠবে ক্রুসেডার জায়নিস্ট আর হিন্দুত্ববাদী শক্তি অচিরেই পরাজিত হবে নিল্লা ইউরিদুন আলী উৎফি নূর আল্লাহি বি আফওয়াহিহিম আল্লাহ মুতিম্মু নূরিহি ওয়ালাউকারি হালকা ফিরুন তারা মুখের ফুৎকারে আল্লাহর আলো নিভিয়ে দিতে চায় আল্লাহ তার আলোকে পূর্ণরূপে বিকশিত করবেন যদিও কাফিররা তা অপছন্দ করে কিন্তু বিজয়ের জন্য আমাদের আল্লাহর দেখানো পথ অনুসরণ করতে হবে হিদ আর হাদিদের পথ অনুসরণ করতে হবে জাতিসংঘ সংসদ সংবিধান আন্তর্জাতিক সম্প্রদায়ের উপর থেকে ইমান ছড়িয়ে এক আল্লাহর উপর ইমান আনতে হবে এক আল্লাহর উপর ভরসা করতে হবে আর অন্তরের ওয়াহানকে সরিয়ে আল্লাহর জন্য যান কোরবান করার শপথ নিতে হবে জান্নাতের পাগল হতে হবে তাহলে বিজয় আসবে এই কথাগুলো নিজের অন্তরে গেথে নিন যদি বিজয় চান তাহলে বিজয়ের পথ অনুসরণ করুন যদি বিজয় চান তবে রক্ত দিয়ে বিজয়ের মূল্য দিতে প্রস্তুত হন আমার প্রিয় মুসলিম ভাই ও বোনেরা নিঃসন্দেহে প্রত্যেক ইমানদার মুসলিমের অন্তরে আজকের এই দিনটি নাড়া দিবে প্রত্যেক ইমানদারের স্মৃতিতে এই দিনটি উজ্জ্বল হয়ে থাকবে অনেক কুরবানি অনেক রক্তের বিনিময়ে পাওয়া এই বিজয় অনেক দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর এসেছে এই বিজয় অনেক অশ্রু রক্তে ভিজে এসেছে বিজয় অনেক বিনিদ্র রজনী আর কষ্টের দিনের পর এসেছে বিজয় এ পথে নিজের জানমাল বিক্রি করে দিয়েছেন অনেক অনেক ইমানদার এই বিজয়ের জন্য অনেক অনেক ওলামা অনেক দায়ী অনেক মুজাহিদ ভাই রক্ত দিয়েছেন অনেকে বন্দী হয়েছেন নির্যাতিত হয়েছেন কিন্তু তবুও তারা সত্যের উপর অটল থেকেছেন হাজারো প্রতিকূলতার মুখে তাও পতাকাকে সমুন্নত রেখেছেন আজ আমরা তাদের কোরবানির ফসল পাচ্ছি নিজেদের রক্ত আর জীবন দিয়ে এ বিজয়ের সড়ক তৈরি করেছেন ওই সব মানুষেরা যারা দুনিয়ার বুকে সবচেয়ে উত্তম যারা আল্লাহর রাস্তায় জিহাদ করেছেন এবং কোনো নিন্দুকের নিন্দার পরোয়া করেননি যাদেরকে আমেরিকা আর তাদের দোসররা বলে জঙ্গি আর আল্লাহ ও মুমিনরা বলে মুজাহিদ তবে এখনও দীর্ঘ পথ বাকি এখনও অনেক কোরবানি বাকি ইনশা আল্লাহ খুরাসান থেকে বিজয়ের যে কাফেলা বেরিয়েছে তা পুরো হিন্দকে বিজয় করবে দিল্লির মুক্তির পথ হবে কাশ্মীর দিয়ে আর কাশ্মীরের মুক্তির পথ হবে কান্দাহার দিয়ে হে উম্মা শিক্ষা গ্রহণ করুন হে উম্মা মনোযোগ দিয়ে খোরাসানের দিকে তাকান দেখুন সম্মানের রাস্তা কোনটি মর্যাদার রাস্তা কোনটি বিজয়ের রাস্তা কোনটি কত বছর আর তন্ত্রমন্ত্রের ফাঁদে আমরা আটকে থাকবো কত বছর আর গণতন্ত্রের গোলক ধাঁধায় ধুকে ধুকে মরব কত বছর আর মিটিং মিছিল বিক্ষোভ আর হরতালের অর্থহীন পথে সময় নষ্ট করব বিজয়ের পথ তো আল্লাহ তালা বলে দিয়েছেন রাস্তা তো রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম দেখিয়ে দিয়েছেন আর উদাহরণ তো খোরাসানের মাটিতে বারবার আল্লাহ আপনাকে দেখাচ্ছেন তাহলে কেন আমরা সত্যকে স্বীকার করছি না কেন আমরা সঠিক রাস্তা গ্রহণ করছি না কেন আমরা সঠিক মানহাজ গ্রহণ করছি না আল্লাহ তালা বলেন ওয়াংজালনাল নাস ওয়া বিল আর আমি নাজিল করেছি লৌহ যাতে আছে প্রচণ্ড রণশক্তি এবং মানুষের বহুবিধ উপকার এটা এজন্যে যে আল্লাহ জেনে নেবেন কি না দেখে তাকে এবং তার রাসুলগণকে সাহায্য করে আল্লাহ শক্তিধর মহাপরাক্রমশালী আসুন তা ও হাদিদের পথে আজ আল্লাহ আমাদের সামনে আবারও পরিষ্কার করে দিয়েছেন কোন পথ আমাদের অনুসরণ করতে হবে তাই আসুন আমরা শিক্ষা নেই আসুন আমরা সংকল্প করি আসুন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই আসুন আমরা প্রস্তুতি নেই আল্লাহ আকবর ওয়ালিল্লাহ ওয়ালি রসুলিহি ওয়ালিল মুমিনিন সম্মান শুধুমাত্র আল্লাহ তার রাসুল এবং মুমিনদের জন্য আমা আলাইনা ইল্লাল বালাগ